السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বাউসা পারা বাঘা রাজশাহী দারুহদা ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে আজ কত তারিখ পঁচিশে ফেব্রুয়ারি রোজ সোমবার এই বিশাল ঐতিহাসিক ইসলামী জলসা ইসলামী সম্মেলন এক মহা কনফারেন্সে রূপান্তরিত হয়েছে আশা করি সাম্প্রতিক কালের আহলাদিস জাগরণের ইতিহাসে এ একটি ঐতিহাসিক মাইল ফলক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটি শেখ ডক্টর মুজাফর বিন মোহসেন শেখ মোকাররম বিন মোহসেন মাদানী এই দুজনেরই দিনদার পরহেজগার এবং আলেম আমাদের খাদেম যা আগে শুনেছি আমি ওদের মুখে ডাকনাম বোধ হয় চান মিয়া নাকি হ্যাঁ ওনার তত্ত্বাবধানে এবং ওনার দোয়ায় এরা গড়ে তোলার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে এটা যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং আল্লাহ রহমতে আপনাদের যে সমর্থন যে মায়া মমতা যে আকর্ষণ প্রকাশ পেয়েছে তাও এক মহা দৃষ্টান্তই বটে সর্বত্র হয় না যাতে পরিবেশ অনেক চাইতে হয় অনেক ঘুরতে হয় অনেক ভেজাল থাকে অনেক সমস্যা থাকে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং উপস্থিতি খুবই বিরল আল্লাহ শরিক আলাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মতো পাকিস্তানের লায়ালপুরের জামিয়া সালাফিয়ার মতো এবং বাংলাদেশের অন্যান্য যে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মতো মৌনাথ ভঞ্জনের মতো ইত্যাদি ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানগুলোর মতো আল্লাহ ওয়াহদাউল্লাহ শারিক এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন এখান থেকে বড় বড় মহাদ্দেশ আল্লাহ বের করার তৌফিক দান করুন আমরা যাদেরকে সামান্য সামান্য দেখেছি আল্লাহ আহমদুল্লাহ রহমানি আরেকজন আহমদুল্লাহ রহমানি নাসিরাবাদী হাবিবুল্লাহ খান রহমানি মন্তাসর আহমদ রহমানি কবির উদ্দিন রহমানি আবুল কাসেম রহমানি সহ অন্যান্য বড় বড় মহাদ্দেশদেরকে আমরা সচক্ষে দেখতে পেয়েছি আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্য খুব একটা নই সত্যিকার কথা বক্তৃতা করি ওয়াজ করি মাঠে ময়দানে ঘুরি মানুষ মনে করে আমরা অনেক কিছু বাস্তবে তা নয় তারা হলেন আলেম তারা হলেন বিদ্যান তারা হলেন শিক্ষিত মানুষ এখনো দুই চারজন হওয়ার চেষ্টা করছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করুন শেখ মুজাফর বিন মোহসেন মোটামুটি কিছু পড়াশোনা করেছে এগিয়ে যাচ্ছে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের পুত্র আবদুল্লাহ আমার দৃষ্টিতে ওর বাবা যাই মনে করুক না কেন তার বাবার চেতে হয়তো বড় আলেম হতে চলেছে হাদিস এলমে হাদিসের এবং অন্যান্য বিষয়ের উপরে তার গভীর এই বয়সে অতটুকু পর্যায়ে পৌঁছা আমার কাছে একটা অসাধারণ বিষয় মনে হয়েছে আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সহযাত্রী এবং চিন্তার সঙ্গী শাহাদত হোসেন খান ফয়সাল একজনের মধ্যে এক গুণ থাকে তো আরেক গুণ থাকে না তার মধ্যে যেমন গবেষণার গুণ ছিল লেখার গুণ ছিল বক্তব্যের গুণ ছিল আনুগত্যের গুণ ছিল পরিশ্রমের গুণ ছিল সকলের সাথে মেশার মতো একটা গুণ ছিল সকল গুণ মিলে একটা অনন্য সাধারণ একটা কিছু আমি লক্ষ্য করছিলাম তার ভিতরে কিন্তু আল্লাহ শরিকালাহ তার ইচ্ছা হয়েছে মাত্র তেত্রিশ বছর বয়সে ফুসফুসে রক্তক্ষরণজনিত রোগে আল্লাহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তুলে নিয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আমার অনেকটা হাত ভেঙে গেছে এমনি তো দুর্বল হাত তার মধ্যে আরোটা ভেঙে গেছে তো ডক্টর আব্দুল ডক্টর শেখ আব্দুর রাজাক বেন ইউসুফের পুত্র বক্তব্য দিচ্ছিলেন আমি রসিকতা করে বলছিলাম যে বাপের পথছে কিন্তু চাচার পথ ধরতেছে তার মানে আপনার লাইন ছেড়ে আমার পথ ধরতেছে উনি একটু হাসলেন তাতে আমার আপত্তি নাই আমি বক্তব্য শুনছিলাম যে ঐতিহাসিক লাইনে কথা বলছে কিছুটা চাচ্ছি এইভাবে এদেশের ছাত্র এদেশের যুবক এদেশের তরুণ এদেশের তরুণী এদেশের ছাত্রী তারা চতুর্মুখী প্রতিমার অধিকারী হোক তারা আরবি শিখুক তারা কোরআন শিখুক তারা হাদিস শিখুক তারা বাংলা শিখুক তারা ইংরেজি শিখুক তারা অঙ্ক শিখুক তারা অর্থনীতি শিখুক তারা রাজনীতি শিখুক তারা সমাজনীতি শিখুক তারা দেশের সংবিধান বুঝুক দেশের সমাজ জামাত এ দেশের মানুষের মন মানসিকতা এ দেশের সার্বিক সামাজিক ভূ রাজনৈতিক ইতিহাস তারা বুঝুক এবং আন্তর্জাতিক জগৎ প্রসঙ্গে তাদের জ্ঞান হোক সকল কিছু মিলে তারা বিনয়ী ভদ্র এবং দৃঢ়চেতা মানুষ হিসাবে গড়ে উঠুক এক লাইন হবে না যতই গরম বক্তৃতা মুজাফর করুক না কেন ওই ধরনের গরম বক্তৃতা আমিও করে এসেছি রেজাল্ট তেমন কিছু হয় না কেন ওখানে নারায় থাকবে আল্লাহ আকবর হয় তারপরে ছুঁড়ে ফেলে লাথি দিয়ে মাছের মধ্যে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেকার হয়ে পথে পথে ঘুরি এটা বাস্তবতা যতক্ষণ পর্যন্ত না বক্তব্যের আলোকে ধীর স্থির চিন্তা সম্পন্ন হিমালয়ের মতো শক্ত মানুষ এবং ব্যক্তিত্ব প্রতিটি এলাকায় দশ বিশ পঞ্চাশ জন করে গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত দেশের পূর্ণাঙ্গ পরিবর্তন সম্ভবপর নয় এটা আমার বাস্তব উপলব্ধি মাদ্রাসা হবে আলহামদুলিল্লাহ হওয়া উচিত মসজিদ হবে আলহামদুলিল্লাহ হওয়া উচিত এবং সেগুলা যোগান দেবে মাত্র কিন্তু জাতির পরিবর্তনের জন্য যে ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন তা খুঁজেই পাচ্ছি না সেগুলো হলো বিরল দৃষ্টান্তের প্রাণী কিনা আল্লাহ ওয়াহদুল্লাহ ভালো জানেন একটা হয়তো আর একটা হয় না আজকে আমার বক্তব্যের বিষয়ে ডক্টর মুজাফর দিয়েছিলেন যে আহলে ইতিহাসের উপরে যখন বলেন তাই বলবেন এখন আমার ঘড়ি ধরার সময় রয়েছে ডক শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ যে টাইমে আসবেন সেই হিসাবে আমার হাতে সময় ২০ মিনিটের উপর নাই এর মধ্যেই আমার বক্তব্য শেষ করতে হবে তারপরে আমাদের ছাত্ররা ওরা সবাই দায়ী হতে চেয়েছে আল্লাহর পথে ওখান থেকে আমার লোভ হয়েছে যে তাহলে বক্তব্যের বিষয়টা আমি চেঞ্জ করে ফেলি আল্লাহর পথে দাওয়াত নেই সামান্য কিছু কথাবার্তা বলি ওরা কোন ধরনের দায়ী হতে চায় আর আমরা কোন ধরনের দায়ীর ব্যাপারে ভাবি চিন্তা করি এই ব্যাপারে সামান্য কিছু কথা বলে আজকে আমার সামান্য বিশ মিনিট সময় হয়তো হাতে আছে তার মধ্যে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব টাইমিং জ্ঞান পাংচুয়ালিটি সময় আমার কতটুকু তার মধ্যেই আমার বক্তব্য শেষ করার অভ্যাস গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ বিশ থেকে যদি সে সেই পড়েন ইনশাআল্লাহ বেশ বাইক ছেড়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তফিক দান করেন আল্লাহ লা বলেছেন ইয়া নবী ইন্না আরসাল্লাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা হে নবী আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে এবং আল্লাহর পথের দায়ী হিসাবে তারই অনুমতি সাপেক্ষে এবং আলোক উজ্জ্বল প্রদীপ হিসাবে এবং আলোক উজ্জ্বলকারী বাতি হিসাবে আপনাকে পাঠিয়েছে ওরা খুব ভালো কথা বলেছে ওরা শুধু বলে নাই আমরা হাফেজ হয়েছি যথেষ্ট ওরা শুধু বলে নাই আমরা শুধু মুহাদ্দেস হতে চাই ওরা শুধু বলে নাই আমরা মুফাসের হতে চাই ওরা শুধু বলে নাই যে আমরা অমক তমক হতে চাই ওরা বলেছে আমরা দায়ী হতে চাই আমি বলি যে এর চেয়ে বড় কথা আর নাই যদি আপনারা বুঝে থাকেন একজন মুহাদ্দেস ঘরে বসে হাদিস পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ বিরাট কাজ কিন্তু মাঠে ময়দানে তার কোনো প্রতিফলন হচ্ছে না আল্লাহ পাক আল্লাহ নবীকে মহাদ্দেশ হিসাবে পাঠাননি মুফাসের হিসাবে পাঠাননি পাঠিয়েছেন কি হিসাবে দায়ী হিসাবে পাঠিয়েছেন মহাদ্দেশ হন মুফাসের হন কিন্তু মূল কাজ তো আল্লাহর পথে দাওয়াত দেওয়া আল্লাহর পথে আহ্বান করা আপনি ছোট হন বড় হন কম জানুন বা বেশি জানুন বড় আলেম হন বা মাঝারি আলেম হন বা ক্ষুদ্র আলেম হন আপনি কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হন আপনি খ্যাতের কামলা হন রিক্সাওয়ালা হন নৌকা চালক হন ভ্যান চালক হন গাড়ির ড্রাইভার হন না কেন যে যেখানে আছেন তিনি কিন্তু আল্লাহর পথের একজন দায়ী যদি আপনি বুঝে থাকেন সেখানে আপনি আল্লাহর পথের দায়ী ডক্টর মুজাফর বলে গেলেন যে আজকে হাজার হাজার মানুষ প্রস্তুত হচ্ছে এবং দাওয়াত কবুল করছে দাওয়াত শুধু কবুল করছে না দাওয়াত দিচ্ছেও পথে পথে আজকেরই যে কটা ইতিহাস যদি আমি রাস্তার ইতিহাস বলি আপনারা অবাক হয়ে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের এক ছাত্র চতুর্থ বর্ষের ট্রেনের টিকিট কেটেছে শোভন কিন্তু সেখানে ছিট নেই বসে গেছে আমার সাথে এসে কেবিনে টিটি এসে খুব রাগারাগি করতেছে ও যেভাবে মিটমাট করছে মানতে চাচ্ছে না একের ওয়ার্ডেন খুব গরম হয়ে গিয়ে তার আগারাই করেছে ছেলেটা চলে গেল কতক্ষণ পরে ওয়ার্ডেন আবার তাকে ধরে নিয়ে আসলো আয়সা মাপ চাওয়া শুরু করে দিল বাবারে তুমি ইউনিভার্সিটির ছাত্র আমার মেজাজটা খারাপ ছিল আমি বুঝতে পারিনি বাবা তুমি আমাকে মাফ করে দিও আমরা একটু খুশি হলাম টিকিট তো কেটেছে সে সিট পায় না এখানে বসেছে এতটা অসৎ আচরণ না করলেই হতো ছেলেটাও একটু কৌশল করেছে সেটাও বুঝতে পেরেছে পরে আস্তে আস্তে পরিচয় হলো নামলাম দুজনে একসাথে নামার পরে কথা হলো যে আমাকে বলছে আঙ্কল যাবেন কোথায় জমক জায়গায় দেখি সবাই গিয়েছি না আমি বললাম যে শেখ আব্দুর রাজাকের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক জার্নালিজমে পড়তো তুমি তাকে চিনো যথেষ্ট চিনি চিনবে না কেন হয়তো রাত্রে আমি আপনাদের কনফারেন্স যাবো আজকে আপনি বুঝতে পারবেন না যে দেশের কোন পর্যায় পর্যন্ত অথচ যে এলাকার মানুষ সেখানে আহলে হাদিস থাকার কথা নয় দেশের কোন পর্যন্ত শিক্ষিত ছাত্র ছাত্রী এমনকি এক জায়গায় গেছে এক প্রোগ্রামে কেউ চিনতে পারছে না ভিতর থেকে এক মহিলা বলছে যে আপনি পিস টিভিতে অনুষ্ঠান করতেন হ্যাঁ করতাম মহিলা এয়ারফোর্সের অফিসার চিন্তা করতে পারবেন এভাবেই সারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ আহলে আন্দোলন এবং সহি হাদিসের এই আন্দোলন সহি আকিদার আন্দোলন ছড়িয়ে পড়ছে এখানে আবার আমি একটা দৃষ্টি আকর্ষণ করে যেতে চাই অনেকেই বলেন সহি আকিদার ভাই সহি আমলের ভাই কিন্তু আহলেদি শব্দটা বলতে চান না এটা একটা দৃষ্টি আকর্ষণ সহি আকিদার ভাই ঠিক আছে সহি আমলের ভাই ঠিক আছে আপনি যদি আহলে হাদিস না হইয়া কোনো অন্য বংশের হন আপনার কথা গ্রহণযোগ্য কিন্তু আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করে সেখানে বড় হয়ে শিখে আহলে হাদিস নামটা বাদ দিয়ে নিজেরা যদি তাদের দ্বারা প্রভাবিত হয়ে বলা শুরু করেন আমরা সহি আকিদা এবং সহি আমল সেখানে মারাত্মক প্রশ্ন রয়েছে সেখানে মারাত্মক প্রশ্ন রয়েছে কেন আহলে হাদিস এই সমাজটাকে ভাঙার জন্য সামাজিক এই সাইনবোর্ডটাকে ধ্বংস করার জন্য এই যে একটা পরিচিতি আছে সারা দেশের মধ্যে জাতির মধ্যে আল্লাহ নবীর যুগ থেকে বলতে গেলে এবং তাবেদের যুগ থেকে বিশেষভাবে যেটা আহলাদ ইসলামে পরিচিত হয়ে এসেছে শাহ মুহাদ্দিস দেহলভি তিনি সাইদ ইবনুল মুসাইয়ব মুসাইয়ব যিনি সিনিয়র তাবেই তার থেকেই শুরু করেছেন হুজাতুল্লাহ বালেগার মধ্যে আল ফারকো বাইন আহলের হাদিস ও আহলের রায়ের অধ্যায়ে তিনি শুরু করেছেন সাহেব মুসাহেব এবং আউজাহি ইত্যাদি ইত্যাদি শুরু করেছেন অর্থাৎ তাবেইদের যুগ থেকে যে আহলে হাদিস নামটা বিশেষভাবে প্রচলিত সেটা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন সম্মানিত উপস্থিতি দায়ী তুমি কোন পথের হবে দাওয়াতের ব্যাপারে তোমাকে মনে রাখতে হবে যে তোমার জ্ঞানটা তোমার বিদ্যাটা তোমার বুদ্ধিটা তোমার হেফজ শক্তিটা তোমার হাদিসের সংকলনটা আছে তা তুমি কিভাবে মানুষের মধ্যে ছড়াবে ফকিরেরও কিন্তু নানান ধরনের সিল্কি আছে ছোটকালে ফকিরদের ভিক্ষা করার স্টাইল আমি দেখতাম অনেক ফকিরের নাম আমার মুখস্থ আছে এই মহবিলার আপনাদের বলবো না ছোটকালে কোন ফকির কি করে ভিক্ষা করতো সেটা আমি সব বলতে পারি কেউ একায়ত কোরআন তালাবাদ করতো কেউ হয়তো সূর্য একটা বলতো কেউ শুধু লাইল্লাহ বলতো আরেকজন একটা গজল গাইতো আরেকজন হয়তো হাত পা বেঁকা গেলা খামাকা ভেঙ্গাইতো ইত্যাদি সব জানাচ্ছে কেন জানেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে দুইটা পয়সা পাওয়া আল্লাহ তোমার প্রত্যেকটা পদ্ধতি বৈধ পদ্ধতি অবলম্বন করতে হবে প্রতিটি মানুষের কাছে ইসলামের কথা পৌঁছানোর জন্য ফকিরও তার কৌশল জানে মানুষের মন পর্যন্ত পৌঁছার জন্য তুমি দায়ী আল্লাহ তোমার এটা কর্তব্য তোমার এটা ফরজ কাজ তুমি কিভাবে মানুষের মনে পৌঁছাবে এই আল্লাহর দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য সে ব্যাপারে তোমাকে অনেক কসরত করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আমরা বার্ধক্যে পৌঁছে গেছি তোমরা এখন এগিয়ে আসছো তুমবানো বায়েস ফাখার হাম তো বরবাদ হো চুকে যুগের প্রতিটা যুগের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা আল্লাহর পথের দায়ীরা করেছেন যেরকম ধরুন প্রথম সমস্যাটা আকিদার সমস্যা এটা থেকে আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে সেট করি আকিদার সমস্যা জবরিয়াদের সৃষ্টি হল জবরিয়াদের কথা হল সব আল্লাহ করান চুরি আল্লাহ করান ডাকাতি আল্লাহ করান জেনা আল্লাহ করান খুন আল্লাহ করান সালাত আদায় করি না সেটাও আল্লাহ করান সালাত আদায় করি সেটাও আল্লাহ করান এটা নাম হল জাবারিয়া বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা তোমরা কোন ইচ্ছা করতে পারো না যদি আল্লাহ পাক ইচ্ছা না করেন আল্লাহর ইচ্ছাই বান্দার ইচ্ছা বান্দার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা যাবারে আমার উস্তাদ আল্লাহ মোসাইমিন জবাব দিয়েছেন সালেফে সালহিনের পদ্ধতি অনুযায়ী এক ব্যক্তি সাদের উপরে উঠল তার সঙ্গী তাকে ধাক্কাতে ফেলে দিল পা ভেঙে গেল আরেক ব্যক্তি উঠল সিঁড়ি দেওয়া নামার সময় তার পা ভেঙে গেল আর এক ব্যক্তি উঠেছে বাতাসে তাকে উড়ে এনে নিচে ফেলে দিল পা ভেঙে গেল কোর্টে গিয়ে কেস করলো স্যার বাতাসে আমাকে সাতের উপরে ফেলে দিয়েছে আপনি কেসটা গ্রহণ করুন এবং আর বিচার করুন জজ সাহেব কি বলবেন নির্বোধ নাকি পাগল নাকি বাতাসে ফেলে দিয়েছে আর যদি বলে যে সিঁড়িতে নামার সময় আমার পাটা ভেঙে গেছে স্যার বিচার করেন তাহলে যশা বলে তা আরো বড় পাগল বেটা তোর পাও ভেঙেছে এখন তোর বিরুদ্ধে কেসটা নিয়ে তোকে ছয় মাসে জেল দিয়ে দিই তৃতীয় ব্যক্তির ব্যাপারে বলবে যে ও ব্যক্তি যখন তোমাকে ছাদের উপরতে ফেলে দিয়েছে এই কেসটা গ্রহণযোগ্য আমরা তাকে যথাযথ শাস্তি দিব তিনটা কেসের মধ্যে পার্থক্য আছে কি না তিনটাই তো আল্লাহ করেছেন নাকি আল্লাহ একটাও করার নাই আল্লাহ সবকিছুর শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ নিজের হাতে ধাক্কা দেয় কোনোটাই করার নেই নাহলে তিনটা কেস সমান হয়ে যাবে আল্লাহর এক বান্দা মসজিদে ঢুকেছে দরিদ্র মানুষ জবরিয়া পন্থী মসজিদে ঢুকে বলছে হাজ আল বাইত বাইতুল্লাহ ও হাজ আল জাইতু জাইতুল্লাহ ও না মিসকিন আব্দুল্লাহ আহাজ তুমিন হু বিসমিল্লাহ এই মসজিদ হল আল্লাহর ঘর তেল হল আল্লাহর আমি হলাম আল্লাহর এক বান্দা আবদুল্লাহ বিসমিল্লা বলে একটু তেল নিলাম মোয়াজেন বড়ই চালাক আড়াল থেকে দেখেছে শুনেছে খতিব সাহেবের লাঠি ডানিয়া পিঠের মধ্যে মারে কয় হাত আবদার বোমেন তার বিল্লা এই পিকনিটাও আল্লাহর পক্ষ থেকে ও বলছে জবরিয়া বলছে সামান্য একটু তেলের জন্য ভাই তুই আমার পিঠটাকে ভেঙেই দিলি আমি মারছি নাকি এটা আল্লাহ মারাইছে জাবারিয়া মজাব আহলে আদিসা বললেন এটা কিন্তু সেই আগের যুগের কথা বলছি আকিদার কয়েকটা উদাহরণ দেবেন খুব সংক্ষেপে এদের বিরুদ্ধে আলে এসে বললেন আল্লাহবাক সকল কিছু সৃষ্টি করেছেন কুফুরিকে সৃষ্টি করেছেন সিরেককে সৃষ্টি করেছেন জবাব দিতে পারবেন না আমি জানি আল্লাহ সৃষ্টি করেছেন কুফুরি আল্লাহ সেরেক সৃষ্টি করেছেন কিন্তু সেরেক এটা করে কে মানুষে করে করায় কে হ্যাঁ নিজেও করে শয়তানেও করে নিজে বাঁচার জন্য শয়তানের নাম নেয় আর কি কিছুটা নিজেও করে হয়তো ভাই কেমন আসেন টাছেন কিভাবে চলেন যে কখন আল্লাহ চলাই কখন নিজেও চলি নিজে চলেন কিভাবে আল্লাহ চলাই কিভাবে যে যেদিন রুজি রোজগার করি সেদিন নিজে চলি আর যেদিন না খায় থাকি সেদিন আল্লাহ চলায় সম্মানিত উপস্থিতি এই জবরি আকিদার বিরুদ্ধে আহলে ইসলাম দাঁড়িয়ে গিয়ে বললেন সৃষ্টি সব আল্লাহ করে কিন্তু এখতিয়ার করা চয়েস করা যে পরিণত করা সেটা কে করে বান্দা নিজে করে না হলে বান্দার কোনো শাস্তি হতো না বান্দার কোনো গুণাও হতো না সবাই জান্নাতে যেত না সবাই জাহান নামে যেত এই আকিদা আমাদের দেশেও রয়েছে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছে সাই তাই না তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো বন্ধ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি চোর তুমি পুলিশ তুমি সব করাও আমার দোষটা কোন জায়গায় তুমি বুঝো নাই দাখদিরের বিষয়টা আরেক দল হলো কাদারিয়া তারা বলো আল্লাহ কিছুই করায় না মানুষ নিজের ইচ্ছায় করে নিজেই নিজের কাজের স্রষ্টা সুতরাং যে জান্নাতে সে জান্নাতে যাবে যে জাহান নামে সে জাহান নামে যাবে এখানে আল্লাহর কোন হাতই নেই এটা আবার আরেক দল হয়ে গেল কাদারিয়াদের নাম দুই দলই হলো বিভ্রান্তিকর মাঝখানে আহলেদা যা বলেন সেটা তো আপনারা শুনলেনি শিয়া ময়দা হলো আহলাদিসের আমি খুব অন্য ঐতিহাসিক লাইনে যাচ্ছি না আজকে যেতে আমার সময় কম কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব শিয়াদের সৃষ্টি হল শিয়া মানে দল আলীর দল আলীর দল তো কিছুই না আর এক দল বলা শুরু করে দিল যে নবু আল্লাহ আলী দলিল কি ওয়াহু আল উল আজিম যিনি আলী তিনি আজিম তাহলে আল্লাহ আলী আরেক দল বলা শুরু করে দিল যে না না না এটা বলা যাবে না নবী হওয়ার কথা ছিল আলীর বেটা জিব্রাইল ভুল করে কিংবা গাদ্দারি করে মোহাম্মদকে নবতটা দিয়ে দিয়েছে আরেক দল বলছে ভুল তো হইতেই পারে হবে না কেন আলী রাজিয়াল্লাহ তালানহু আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুইজনের চেহারায় এত মিল ছিল এত মিল ছিল যে জিব্রাইল ম্যাডাম দুইজনের পার্থক্যই বোঝা যায় মিল কিরকম ছিল আল্লাহ নবীর বয়স চল্লিশ আলীর বয়স হলো এগারো এগারো আর চল্লিশের মধ্যে পার্থক্য বোঝে না জিব্রাইল সেনার জিব্রাইল আল্লাহ নবী একটা লম্বা গরমের আলী রাজেলা খাটো গরনের লম্বার খাটার পার্থক্য জিব্রাইল বোঝে না আল্লাহ নবীর পেটে চর্বি ছিল না আলী রাজেলা প্যাট ছিল অনেক বড় অনেক বড় করে ছিল প্যাট সারা মানুষ আর প্যাট আলা মানুষের পার্থক্য জিব্রাইল বোঝে না আল্লাহ নবী ছিলেন ফর্সা একটু লালচে গরনের আলী রাজেলা ছিলেন কালো ধরনের শ্যামলা এই ফর্সা আর শ্যামলার পার্থক্য জিব্রাইল বোঝে না ওদের জিব্রাইল বোঝে না আর এইরকম একটা অপদার্থ এরা বলে নির্বোধ ফেরেস্তাকে দিয়ে আল্লাহ কহি পাঠাইলেন আরেকটা প্রশ্ন তেইশটি বছর যাবৎ একটা একটা প্রাণী গাদ্দারি করছে মিথ্যাচার করছে আল্লাহ মোহাম্মদকে নবুয় দিচ্ছে আলীকে না দিয়া আরে এমন আল্লাহর আল্লাহ যে তেইশ বছর তিনি কিছুই বুঝলেন না এটা আবার ওদের আল্লাহ ভাই ওই নিয়ে আর আমি বাড়াচ্ছি না সাহাবিদেরকে তারা মানে না সাহাবিদকে তারা গাদ্দার মনে করে আরেক দল বলছে না এগুলা সব ঠিক নয় প্রথম খালিফা হওয়ার কথা ছিল আলীর কিন্তু সাহাবিরা সবাই গাদ্দারি করে আবু ওমর আর ইসমানের নেতৃত্বে আবু বকরকে খালিফা বানিয়েছে এই জন্য সকল সাহাবি পথ ভ্রষ্ট এবং গোমরা হয়ে গেছে তাদের কোনো বর্ণনা গ্রহণযোগ্যই না এই দলে এখন প্রবল ইরানে যারা এখন শাসন করছে যাদেরকে বলা ইসলামী বিপ্লব করেছে তাদের মূল আকিদা হলো এইটা সব সাহাবি গাদ্দার মিথ্যু তাদের কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় আহলুল হাদিসের আকিদা এখানে পরিষ্কার আল্লাহ নবীর সাহাবিরা সবাই নিষ্ঠ তারা মিথ্যা কথা বলতে পারে না তারা গাদ্দারি করতে পারে না তারা আল্লাহ নবীর কাছে যে ওহি এসেছে সেই ওহির সংরক্ষক আল্লাহর কালাম তারা আল্লাহ নবীর কাছ থেকে হেফজ করেছে আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম আয়াতটা তেলাওয়াত করেছি কিভাবে হাফেজরা তেলাওয়াত করতে পারেনি আমি তেলাওয়াত শুনতে পারিনি পাঠ করলাম না আর আরবিতে যদি পাঠ করেন তাহলে কিভাবে পাঠ করেন ইয়া ইউহান নবী أرسلناك شاهدا ومبشرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا অবশ্যই না ইন্নার মধ্যে গুন্না আছে আর আলেফের পরে হামজা আছে মদ হবে ইন্না আরসাল না কানুনের পরে আবার মধ্যে তবি হবে ইন্না আরসাল না কা শাহিদাও মোতানবিনের পরে ও আসছে নাদিরা এই যে কোরআনের তেলাওয়াতের সিস্টেম এটা আমরা কার কাছ থেকে পেয়েছি কার কাছ থেকে পেয়েছি আরবি পাঠের স্টাইলে কোরআন তেলাওয়াত হবে না কোরআন তেলাওয়াত আল্লাহর নবী যেভাবে যেভাবে করেছেন কোথায় মদ কোথায় গুন্না কোথায় এদগাম কোথায় এখফা কোথায় কলকালা সকল কিছু মেনে তার সেফাত তেলাওয়াতের স্টাইল সম্পূর্ণ মেনে তারপর আমাকে তেলাওয়াত করতে হবে আল্লাহর নবীর কাছে সাহাবিরা যেভাবে তেলাওয়াত শুনেছেন তাদের কাছ থেকে তাবেগণ তেলাওয়াত শুনেছেন সেই তেলাওয়াতের ধারাবাহিকতা আল্লাহর নবীর স্টাইলে আমরা তেলাওয়াত করছি এই পর্যন্ত অলিল্লাহ সনদ সহকারে সাহাবি আপনি ওমিট করে দিবেন কোরআন তেলাওয়াত করবেন কোন সিস্টেমে তার কাছ থেকে আপনি জানবেন দুই নম্বর গেল তিন নম্বর পর্যায়ে আসুন জাল হাদিসের বিষয় অনেক লেখালেখি হয়েছে ডক্টর মুজাফরও লিখেছে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছে নানান কিছু করে বইও লিখেছে কি জাল হাদিসের কবলে সালাতুর রসুল পড়লে বুঝে নেবেন ওদের আলোচনার বিষয় এটা আমার আলোচনার বিষয় ওইটা না আমার বিষয় হলো আহলে হাদিসের আহলে হাদিসে কি করে এসেছে যুগে যুগে সেইটা হলো আমার বিষয় জাল হাদিস বানানো শুরু করে দিল হানাফিরা বানানো শুরু করে দিল আদাল্ল বিন ইবলিস মোহাম্মদ বিন ইদ্রিস মোহাম্মদ বিন ইদ্রিস আর সাফি হল ইবলিসের সাথে পদভ্রষ্ট সাফিরা হাদিস বানানো শুরু করে দিল আসাদ্দ মিনার শয়তান আবু হানিফা নোমান শয়তানের সাথে বেশি ভয়ঙ্কর হল আবু হানিফা জাল বানানো শুরু করে দিল লক্ষ লক্ষ হাদিস আল্লাহ নবীর নামে জাল করে তারা সরানো শুরু করে দিল সেই জালের কবল থেকে কারা রক্ষা করেছে কারা উদ্ধার করেছে এই সহি গুলো বাছাই করে জাতির সামনে গোটা উন্মতের সামনে কারা তুলে ধরেছে বলুন আহলুল হাদিসরা তুলে ধরেছে একটা একটা করে শুধু বলবো খুব বেশি কথা বলার অবকাশ আমার নাই তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সহি গ্রন্থ কোন দুটি সহিউল বুখারি এবং সহি মুসলিম وأما الصحيحان فقد اتفق المحدثون على أن جميع ما فيهما من المرفوع المتصل صحيح بالقطع وأنهما متواتران إلى مصنفيهما وأنه من يهون أمرهما فهو مبتدع متبع غير سبيل المؤمنين অনুবাদ করার সুযোগ আমার নাই সোহেল বুখারি এবং মুসলিমের মধ্যে সনদ সহকারে মরফু যে সকল হাদিস রয়েছে সকই সকলে অকাট্য এবং নির্ভুল ভাবে সত্য তাকে যারা খাটো করতে চায় ইমাম বুখারি এবং মুসলিমকে এবং দুইটি কেতাবকে যারা খাটো করতে চায় ছোট করতে চায় হেয় করতে চায় তারা বেদাতি এবং তারা মুসলিম জাতির পথ থেকে অন্য পথে হেঁটে চলেছে সেই বুখারি আবার মুসলিম আজকে মাদ্রাসায় মাদ্রাসায় রয়েছে দস্তার বন্দি হচ্ছে হাতমে বুখারি অনুষ্ঠান হচ্ছে সনদ বিতরণ হচ্ছে কত ধরনের মিষ্টি খাওয়া হচ্ছে কিন্তু সহি এবং বুখারি মুসলিমকে আদৌ পড়ানো হচ্ছে আদৌ পড়ানো হচ্ছে শোনো বন্ধু শোনো সহি বুখারি মুসলিমেরও কথা টিকার পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা পশ্চিমবঙ্গের একটা গান অবশ্য শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের কথা ইটের পাজরের লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা তার সাথে মিলে একটা গান লিখেছি আমি যে শোনো বন্ধু শোনো সহিল বুখারি এবং মুসলিমের কথা টিকার পাচরে পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা সহিউল বুখারিকে টিকা দেওয়ার হাসিয়া দিয়া বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছে মাদ্রাসাগুলোতে বুখারি এবং মুসলিম হলো দুইটা রাজবন্দি সেটাকে খুব আদর যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে সেখান থেকে উদ্ধার করে সরাসরি দর দেওয়া পাঠ দেওয়া পঠন করা ছাত্রদের মাথায় সৈয়াদিস গুলো তুলে দেওয়া বোখারি মুসলিমের যথাযথ কদর করা তারা কারা করছে যদি আহলে হাদিস না থাকতো এই উপমহাদেশে সহিউল বুখারি এবং সহি মুসলিম ওই আলমারিতে চিরজীবন শোভা পেত এরা কোনো আলোর মুখী দেখত না এটা বাস্তবতা বলছি মাদ্রাসাগুলো হচ্ছে আপনারা মনে করছেন যে আপনাদের মাথার উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে কখনো নয় বহু দিনই বড় বড় প্রতিষ্ঠান হওয়া দরকার যেখানে আপনাদের বিরাট সহযোগিতার প্রয়োজন দিল্লির জামে রহমানিয়া যেটা ছিল মাদ্রাসা সেখানে কোনো ছাত্রকে লজিং থাকতে দেওয়া হতো না আমি বলছি আপনাদের কাছে কোনদিন কোন ছাত্রকে দাওয়াত দিলে বলতো আমার ছাত্রদের দাওয়াত কারো বাড়িতে খেতে যাওয়ার সময় নাই তোমরা খানা এনে মাদ্রাসায় দিয়ে দিও দুই রহমান ভাই আতাউর রহমান আর কি যেন দুই ভাই দিল্লিতে তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল আমি অনুরোধ করব সাহি বুখারি আপনাদের সাহি মুসলিম আপনাদের তাফসির আপনাদের কোরআন আপনাদের ছাত্ররা দুরবস্থার মধ্যে পড়বে আপনার টাকা পয়সাতে করবেনটা কি টাকা পয়সা কোন কাজে লাগবে আল্লাহ নবী বলেছেন ইন্নিল আখশা আলাইকুমুল ফাকর ওয়ালাকিন আখশা আন তাতাসাল্লাত আলাইকুমুদ দুনিয়া আমি একটু ভয় করি না যে তোমরা গরিব দরিদ্র হয়ে যাবে আমি ভয় করি যে তোমাদের উপর দুনিয়া চেপে বসবে দরিদ্র হওয়ার কোনো ভয় নাই লাঙ্গলের ফলার আগায় আগায় স্বর্ণ উঠে আসবে ইউসুফা ইয়াসুরা ফুরাত ওই ফুরাত নীল ইত্যাদি নদীর থেকে একেবারে স্বর্ণের ঢেরি উঠতে থাকবে মানুষকে আপনি দান করতে যাবেন মানুষ বলে আজকে আমার দরকার নেই গতকাল যদি দিতে তাও কাজে লাগতে আজকে আমি দান গ্রহণ করার মতো অবস্থানে নাই দরিদ্র হবেন না দরিদ্রের কোনো ভয় নাই আমি আমার ছাত্রদেরকে বলি যারা আমার সাথে একটু একটু কাজ করে উঠা বসা করে চিন্তার আদান প্রদান করে তাদেরকে বলে তোমরা কষ্ট করবে দরিদ্র থাকবে এটা আমার ভয় নয় আমার ভয় হলো দুদিন পরে তোমরা একটা চাকরি পাবে দুদিন পরে তোমরা রেজেকের পিছনে ছুটবে দুদিন পরে তোমরা ব্যবসায়ী হবে তোমাদেরকে আর দিনের কাজে খুঁজে পাবো না হচ্ছে সেটাই হচ্ছে সেটাই হারিয়ে যায় শুধু দুনিয়ার পিছনে দিনের পথে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাই এই হলো হাদিসের সংক্ষিপ্ত কথা বললাম বাকিটুকু শেখ মুজাফররা বলে ওরা বলবে অদর সময় অনুপাতে আর সামান্য সুযোগ যদি পাই তাহলে ইনশাআল্লাহ আলাইপুর রামসা মোড় মসজিদ সংলগ্ন বাগা রাজশাহীতে চার মার্চ বোধ একটা প্রোগ্রাম আছে সেখানে আমিও থাকব কফিল উদ্দিন থাকবে ইত্যাদি থাকবে ওখানে যদি কি এত তার যাবেন না এত হওয়ার সম্ভাবনাও নাই যারা যাবেন তাদের সামনে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আরো যা বলতে চাই আপনাদের সামনে হাদিসের পর্ব আমি এখানেই শেষ করছি উপমহাদেশে চলে আসে খুব দ্রুত গতিতে কাদিয়ানি ফেরকার জন্ম হল গোলাম আহমদ কাদিয়ানি ভারতের অমৃতসরের এবং পাঞ্জাবের মানুষে সে দাবি করে বসল যে তার কাছে প্রথমত আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে সে যত কিছু লেখে এবং পড়ে সব আল্লাহর এলহাম অনুযায়ী দ্বিতীয়ত বলল যে সে স্বপ্নে দেখেছে যে আল্লাহ পুরুষের বেশ ধরে আসলেন এবং একজন স্বামী স্ত্রীর সাথে যা করেন আল্লাহ পাক তার সাথে ওই কাজই করলেন নাউজুবিল্লাহ সেদিন থেকে তার ফয়েজ লাভ হয়ে গেল তারপর সে দাবি করে বসল যে সে হল নাবি এবং সে হল রাসুল দলিল কি সর্বপ্রথম তার বিরুদ্ধে প্রতিবাদ কে করেছিল বলুন প্রতিবাদ কে করেছিল আনুল হাদিস করেছিল আতাউল্লাহ মিথ্যা কথা আমার বন্ধুরা আহলে হাদিসদেরকে কৃতিত্ব দিতে চান না সেটা করেছেন অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল দেখুন আহলে হাদিসের মুখে আতাউল্লাহ এসে গেছে কোনদিন আতাউল্লাহ না সাতাউল্লাহ না কিচ্ছু না সেটা হলো সানাউল্লাহ অমৃতস্বরী অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল তার সাথে বাহাজ মোনাজারা হওয়া শুরু হয়ে গেল তারপরে এই লোক প্রচার করে দিল তার সবুজ কাগজে সবুজ কাগজে ইশতেহার ঘোষণা করে দিল যে সানাউল্লাহ অমৃতেশ্বরীর সাথে বাহাসে মোনাজারায় লেখায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমি মুবাহেলা করছি দুইজনের মধ্যে যে পদভ্রষ্ট সে যেন আগে মৃত্যুবরণ করে সানাউল্লাহ অমৃত সাহেব সাহেব চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং স্বল্প কিছুদিনের ব্যবধানে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি মারা গেল লাহোরে তার এক সাগরিদের বাসায় পায়খানায় পরে এরপরেও সানাউল্লাহ অমৃতেশ্বরী এই আহলে আদিস নেতা আরো চল্লিশ বছর বেঁচেছিলেন অত্যন্ত আফসোসের বিষয় আজকাল আহলে হাদিসদেরকে বলা হয় শিয়া আজকে আহলে হাদিসদেরকে বলা হয় কাদিয়ানি আজকে আহলে হাদিসকে বলা হয় তারা হাদিসের কিচ্ছু নাকি বোঝে না হাদিসের নাকি কিছুই পড়ে না অথচ যুগে যুগে হাদিসের খেদম আহলে হাদিসরা করেছে শিয়াদের বিরোধিতা আহলে হাদিসরা করেছে আল্লামা এহসান আলী জহির পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের একেবারে ঊর্ধ্বতন একজন নেতা ছিলেন যার ছোট ভাই ডক্টর ফজলে লাহি আমার মাস্টার থিসিসের ওই ছিলেন গাইড ছিলেন তার আন্ডারে আমি মাস্টার থিসিস করেছি কে কে যেন বলেছে জানতে পেরেছি আমার থিসিসের গাইড ছিলেন সৌদি আরবে সেদিন ডক্টর মুজাফর রিয়াদে গিয়ে আমাকে ফোন করছে ফোন করে বলছে যে ভাই আমি কিন্তু এখন রিয়াদে ভালো কথা তুমি কোথায় আপনি যে ইউনিভার্সিটি পড়েছেন সেই ইউনিভার্সিটিতে বলে কি করছো তুমি ওখানে যে আপনার থিসিসটা আমি খুঁজা খুঁজা বের করেছি কেন বের করলে ওখানে বলল যে যারা বদনাম রটা যারা গিবত করে তারা এই গিবত করেছে যে আমি নাকি কোনো থিসিস করি নাই সৌদি আরবতে ভুয়া গুল মারতেছে ওই ভাইয়েরা যে ভাইরা একসময় ডাক দিলে আমার সাথে মাঠে নেমেছে ডক্টর গালেব সাহেব অ্যারেস্ট হওয়ার পরে একটু খুটুর মুটুর হওয়ার পরে ওই ভাইয়েরাই মাঠে ছড়িয়ে দিয়েছেন যা আমি রিয়াতে কোনো থিসিস টিসিস করি নাই আমি ভুয়া কথা রটাচ্ছি আর চিটাগাং ইউনিভার্সিটিতে আমি যখন চাকরি করি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তখন প্রশাসন যখন আমাকে বাধ্য করলো ইউনিভার্সিটির প্রশাসন যে হয় তুমি আন্দোলনের নেতৃত্ব দিবে না হলে এখান থেকে রিজাইন দিবে দেখলাম যে এই কমের আমি বলেছি আমার মাথায় এটাই ছিল যে দায়ী যদি হতে চাও বহু চ্যালেঞ্জ নিতে হবে তোমার মাথায় আমি মনে করি চাকরি আমার বাদ দিতে হবে আল্লাহ যদি দায়ী হিসাবে কবুল করেন সংগঠনটা যদি দাঁড় করাতে পারি সারা দেশে যদি একটা জাগরণ আসে তাদের সামাজিক জাগরণ তাদের রাজনৈতিক জাগরণ অর্থনৈতিক জাগরণ সাংগঠনিক জাগরণ তিন চার কোটি আহলাদের যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে তাহলে এই দেশে কোনোদিন অন ইসলামিক শাসন হতে পারবে না এবং এই দাবির মুখে যে কোনো সরকার ইসলামিক আইন বাস্তবায়ন করতে বাধ্য হবে চাকরি বাকরিতে আমি কি করবো রেজেক আল্লাহ দেবে চাকরি তো কয়েকটা সেরেছে রিজাইন দেওয়ার বদ অভ্যাস আমার আছে সাতক্ষীরে যায় শুনি প্রশ্নের পরে প্রশ্ন আপনার সার্টিফিকেট জাল ছিল বলে নাকি আপনার চাকরি গেছে ডক্টর মুজাফর ওখান থেকে আমাকে বলছে যে আমি নিজে চোখে দেখতে এসেছি আপনার থিসিস বলে যে আমি সব ফটো কপি করে নিয়ে গেলাম আমি বলে আমার কাছে কপি আছে তুমি আমার কাছ থেকে নিয়ে নিও বলে যে না আমি আর পাঁচজন সাক্ষী নিয়ে আসছি যাতে মানুষে অবিশ্বাস করতে না পারে তো খুব ভালো কথা আমার মনে পড়ল তখন একটা কাহিনী ফ্রান্সের কাহিনী এক দরিদ্র খ্রিস্টান ঘটের উপর অত্যন্ত গভীর বিশ্বাস না বন্যায় সব জ্বালা তালা সব খেয়ে গেছে তো ভগবান ঐশ্বরের কাছে প্রার্থনা করলে পাওয়া যায় পাদ্রির কাছে শুনেছে এখন ঈশ্বরকে পাবে কই গডকে পাবে কই সাধারণ সরল মানুষ গডের কাছে চিঠি লিখেছে যে হে ঈশ্বর গড বন্যায় তো আমার সব ক্ষেতের জ্বালা খেয়ে গেছে আমি বড় ধান আবাদ করবো কিভাবে তুমি আমাকে একশোটা ডলার পাঠাই দিও পোস্ট অফিসে ফেলে দিয়েছে পোস্ট মাস্টার খুলে দেখে অবাক চিঠি তো আগের যুগে লেখা হতো পোস্ট কার্ডে চিঠি পরে অবাক গডের কাছে একশো ডলার চেয়েছে পরবর্তীতে আবার দিয়ে দিবে যদি হয় না হলে মাপ চেয়ে নিয়েছে আর উপরে লিখেছে অমত ঠিকানা হলো গড আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে পোস্ট মাস্টার তো পড়ে গেছে মহাবিপদে যে আমি আকাশে চিঠি পাঠাবো কিভাবে কয়েকজনে পরামর্শ দিল যে দেখুন অত্যন্ত একজন ভালো মানুষ সরল বিশ্বাসে গডের কাছে লেগেছে আমাদের উচিত হলো কিছু পয়সা কালেকশন কইরা ওনাকে সহযোগিতা করা কালেকশন আর কত হবে উনি নিজে কিছু দিয়ে পিয়ন টিয়ন আসবে দোকান টোকান থেকে পঞ্চাশ ডলার কালেকশন করে ওর নামে পাঠিয়ে দিয়েছে কিছুদিন পরে আবার চিঠি গডের ঠিকানায় এখন পরে দেখে যে গড তোমাকে ধন্যবাদ তুমি আমাকে একশোটা ডলার দিয়েছিলে ঠিকই কিন্তু পোস্ট মাস্টার একটা বড় বদমাইশ পঞ্চাশ ডলার রেখার পঞ্চাশ ডলার দিস আমাকে তোমার কাছে বিচার দিয়ে দিলাম আমার বন্ধুরা আমার বিচার চাচ্ছে এখন আমার সার্টিফিকেট জাল আমার এই দোষ এই দোষ আল্লাহ মাফ করুন যাই হোক ভাই এগুলা হয় এগুলার মোকাবেলা করতে হয় কিন্তু এই জন্য আপনাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে আর আরো ব্যাপার হলো যারা সিয়াদের বিরোধিতা করে যারা কাদিয়ানিদের বিরোধিতা করে যারা জাল জয়ী হাদিসের বিরোধিতা করে যারা জমুরিয়াদের বিরোধিতা করে যারা কাদারিয়াদের বিরোধিতা করে ডক্টর মুজাফর সাথে আলোচনা করে ফেলেছে একটু গ্রামে আর আলোচনায় যাব না গোটা ভারত উপমহাদেশ যখন ব্রিটিশের কর্তৃত্বাধীন সর্বত্র অত্যাচার নির্যাতন যাদের সংগ্রামে যাদের ত্যাগে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যে ভূখণ্ডটুকু পেয়েছি স্বাধীন তারাই নাকি আবার সন্ত্রাসী তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তারাই নাকি দেশের শত্রু অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা এই জন্য দায়ী আমি অন্যকে করব না দায়ী আমরা নিজেরাই কাদিয়ানিদের আমি শিয়াদের কাহিনীটি শেষ করে এখানে একটা কথা বলে আমি শেষ করব শেখকে আমি বসে রাখবো না আল্লাহ এহসান জহিদ আমি বলেছিলাম যার ছোট ভাইয়ের আন্ডারে আমি মাস্টার থিসিস করেছিলাম রিয়াদে আল্লাহ এহসান জহিদ পাকিস্তানের আহলাদের বিরাট নেতা যার উপাধি আল্লামা হানাফি সাফি পার্থক্য নেই সবাই তাকে আল্লাহ হিসেবে মেনেছে আমি এটা রিয়াদের ছাত্রদের কাছে দেখেছি কিন্তু আহলে দোষ আছে সমস্যা আছে যতদিন আপনার সাথে আছে কতদিন ও বড় আল্লামা বড় নেতা বড় অনেক কিছু যে সরে গেল আমি কিচ্ছু জানি না গর্ধব্য থাকার মধ্যে মানে কথা চেঞ্জ হতে টাইম লাগে না সময় লাগে না এই হলো নীতি চরিত্র তুমি পরের বইটা পরে দেখো যে নৌশর নৌশহর আমি একটা বই লিখেছেন তারা আজমে ওলামায় হাদিসে হেন উর্দুতে বইটা তার ভূমিকায় লিখেছে যা আমরা উর্দু ভাষাভাষীরা আমাদের আলেমদের জীবনী লিখেছি কিন্তু বাঙালি অত্যন্ত কৃপণ তারা তাদের জীবন ইতিহাস ওলা আমাদের লেখেনি অনুরোধ করবো তারা যেন লেখে তুমি এদের ভূমিকায় পড়ে দেখো আহলে আদিসরা শুধুমাত্র আহলে আলেমদের গিবত করাই শিখেছে তাদের বিরোধিতা করাই শিখেছে কটাক্ষ করাই শিখেছে নিন্দা করাই শিখেছে এবং কে কাকে কোন ভাবে ছোট করবে আর হে করবে এই ব্যবসায়ী তারা লিখেছে তাহলে আপনার ইতিহাস আলোচনা করবে কারা আপনাকে তুলে ধরবে কারা ও আলোচনা করেছে আমি আর বেশি দূর যেতে চাই না আমি শুধু বলতে চাই সেই আল্লামা এহসান তাকে শুধু আহলে নয় নয় হানাফিরাও মেনে নিয়েছিল পাকিস্তানের হানাফিরা পর্যন্ত তাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে ইউথ ফোর্সের একটা কনফারেন্স আমাদের ইউথদেরকে যদি জড়ো হতে বলি কয়জন জড়ো হতে পারবে তোমরা যদি চার কোটি আহলেজ থাকে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী আছে যুবক মিলে এক কোটি হবে যদি একটা কনফারেন্সের ডাক ওনারাই দেন সে দুই ছাত্র শিষ্য যদি দেয় শেখ আব্দুল রাজাক এবং শেখ মুজাফর বিন মোহসেন আমরা নয় সাথে থাকলাম কয় লক্ষ যুবক উপস্থিত হবে বলো কয় লক্ষ ছাত্র উপস্থিত হবে বলো ডক্টর মুজাফর তো হয়তো মনে করে যে বক্তৃতা করে আন্দোলন হয়ে যাবে আমিও মনে করেছি মেলা পরে আমার উপলব্ধি হয়েছে যে এটা একটা উপসর্গ মাত্র এতে পূর্ণাঙ্গ কিছু হবে না যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি না জাগে যতক্ষণ পর্যন্ত যুবকরা ছাত্র জেগে উঠবে কয় লক্ষ জন হবে পাকিস্তান অনেক এগিয়ে গেছে এদিক থেকে তারা আলাদা কনফারেন্স করতে পারে ছাত্র এবং যুবকরা এবং তাদের প্রত্যেকের কাছে অস্ত্র রয়েছে পারিবারিক অস্ত্র থাকে পুলিশ লাগে না র্যাব লাগে না সরকার পারমিশন দিয়ে দেয় তারা নিজেদের অস্ত্র দিয়ে নিজেরাই একটা কনফারেন্স প্রস্তুত করে এবং সেটা শেষ করে পুলিশ র্যাব লাগে না সরকারের পক্ষে পারমিশন দেওয়া আছে আর তোমরা দুই একজনে কোথায় কোথায় ফুটুস ফুটুস করে আমারও সরকারের কাছে তোমরা অপরাধ হিসাবে পরিগণিত হও এখানে স্লোগান বক্তৃতা করছে একদিকে স্লোগান চালাই দিচ্ছে আরেক দিকে আমি এখানে দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি নির্বলের মতো বেউকুমের মতো কাজ করবে না হিসাব কিতাব করে কাজ করো লেসা হেসা আনুকা এদা শুনতাও শুনতা ওয়েদা খুনতাও খুনতা আমার ভাই আব্দুল রাজা খালি সংগঠনের বিরুদ্ধে করে মাঝে মধ্যে ওনার রাগ আছে ক্ষোভ আছে দুঃখ আছে হতাশা আছে আমাদেরও আছে কিন্তু আর একটা লাভ আছে এইরকম বক্তৃতা একদিকে স্লোগান আরেকদিকে যাবে না যদি নির্দিষ্ট পথে চলে এটা একটা দিক আছে আমরা দুইজনে মহব্বত করি পরস্পরকে আবার দ্বিমত আছে সেটা সামনাসামনি বলি কেউ কারো উপর ক্ষোভ প্রকাশ করি না আলহামদুলিল্লাহ এইভাবেই চাই আমরা সেই ইউথ ফোর্সের কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন আল্লামা এহসান এলাহি একটা ফ্লাওয়ার পিসের মধ্যে শিয়ারা বোমা সেট করে দিল সেই বোমা বিস্ফোরিত আল্লামা ইসলান এলাহি জহির শাহাদত বরণ করলেন ভারত হচ্ছে এই যুগে আশিয়াউল কোরআন আশিয়াউল সুন্না আশিয়াউল আহলবায়ত অনেকগুলা বই তিনি লিখেছেন এই তার অপরাধ আর সেই ক্ষত বিক্ষত লাশ পোড়া লাশ সৌদি আরবে গেল বাদশাহ ফাহদ নিজের খরচায় তাকে রিয়াদে নিয়ে গেলেন আমি তখন রিয়াদের ছাত্র শেখ বিন বাস জানাজা পড়েছেন সেই জানাজায় আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল এটা রেকর্ড বলছি তোমাকে আমি তার জানাজায় শরিক ছিলাম আলহামদুলিল্লাহ তার বাবা জহিরুল্লাহকেও দেখেছি আমি উনি শুধু কান্নাকাটি করছিলেন আর কি কি বলছিলেন সে ভাষা আমার মনে আছে আজকে আমি বলছি না শেষ কথা বলছি যে যুগে যুগে যেটা সত্য কথা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বাতিল আকিদার বিরুদ্ধে কোরআন হাদিসের বিরোধিতার বিরুদ্ধে এবং সর্বপ্রকার অনৈতিকতা পরাধীনতা এবং স্বকীয়তা স্বাধীনতার পক্ষে যে শক্তি কাজ করেছে তারাই যুগে যুগে আলেন হাদিস আর বিরোধিতা যারা করেন তারা মিথ্যা কথা বলেন তারা প্রতারণা করেন আর এই প্রতারণার জবাব আমাদের ভাইরা বন্ধুরা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন লিখিত দিচ্ছেন কিন্তু লাস্ট যে পয়েন্ট সেটা হলো সবাই যদি নেতৃত্ব মতো হতে চাবে না এটা নিয়ম না সবাই একটা অবস্থান নিয়ে আছেন জনগণের ঐক্য সৃষ্টি হতে হবে যে ঐক্যের তোরে স্রোতে নেতৃত্ব ভেসে যাবে আমি আবার বলছি নেতৃত্ব সহজ ঐক্যের মধ্যে আসতে চাবে না জনগণের ঐক্যের দাবির স্রোত ধারায় যেন অনৈক্যের নেতৃত্ব ভেসে যায় আমি এই দাবিটুকু জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের মতো